সালামাহ ইবনু আকবর রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নব্বী সাল্লাহ সাল্লাম আসলাম গোত্রের একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা তীরন্দাজি চর্চা করছিল নব্বী সাল্লাহ সাল্লাম বললেন হে বানু ইসমাইল তোমরা তীর নিক্ষেপ করতে থাকো কেননা তোমাদের পূর্বপুরুষ দক্ষ তীরন্দাজ ছিলেন এবং আমি অমুক গোত্রের সঙ্গে আছি রাবি বলেন কথা শুনে দু দলের এক দল তীর নিক্ষেপ বন্ধ করে দিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের কি হলো যে তোমরা তীর নিক্ষেপ করছো না তারা জবাব দিল আমরা কিভাবে তীর নিক্ষেপ করতে পারি অথচ আপনি তাদের সঙ্গে আছেন নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা তীর নিক্ষেপ করতে থাকো আমি তোমাদের সকলের সঙ্গে আছি